বিসমিল্লাহ রহমানির রাহিম দেশের জন্য ভাষার জন্য যুদ্ধ করেছে বাংলাভাষী মানুষেরা ন্যায়ের পক্ষে সত্যের পথে অটল থেকে পরাজিত করেছে সকল দুশ্মনকে কিন্তু ভাষা অর্জনের অর্ধশত বছর এবং স্বাধীনতার চল্লিশ বছর পরও লক্ষ কোটি মুসলমানের আভাসভূমি এই বাংলায় বিচরণ করছে ভাষা স্বাধীনতা ইসলাম ও মানবতার দুশ্মনেরা সকল দুশ্মনের মুখোশ উন্মোচন করার সন্ধানে নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পী কাউসার মাহমুদের প্রথম বিপ্লবী পরিবেশনা দুশ্মন দুশ্মন পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খোঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ তাই আমাদের এই সমাজে এমন অপবাদ মাদ্রাসাতে পড়ি আমি এই তো অপরাধ তাই আমাদের এই সমাজে এমন অপবাদ যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই যারাই মোদের জঙ্গি বলে ওরাই জঙ্গি ভাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেম আছে বলেই টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিতেন শেষ আলেম রানায় নাবি কি করে বুঝাই আলেম রানায় নাবি কি করে বুঝাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতেই ওড়ে সত্য ন্যায়ের বীর সেনানি মাদ্রাসাতেই গড়ে স্বাধীনতার দীপ্ত নিশান মাদ্রাসাতেই ওড়ে সত্য ন্যায়ের বীর সেনানি মাদ্রাসাতেই গড়ে আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় উগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা সব মৌলবাদী জঙ্গিবাদী নয় আলেমরা সব মৌলবাদী জঙ্গিবাদী নয়